মাস যে মাসের মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন যেই মাসের মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মাসেই নবী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিজরত সম্পন্ন হয়েছে তো নবী জীবনের অনেকগুলো দিকের সঙ্গেই আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে যে মাস তাহলে রবিউল আউ্ল মাস তো এই মাসে সেই নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের জীবনী নিয়ে কিছু আলোচনা করা কিছু আলোচনা শোনা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যারা আমাদের আজকের এই সিরত নবীর আলোচনার ব্যবস্থা করেছেন আমি বিশেষভাবে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তারা মুসলমানদের জন্য একটি বিধান অবধারিত করে দিয়েছেন একজন মুসলমান সে যদি নামাজ পড়ে প্রতি অক্টে নামাজে প্রতি রাকাত নামাজে তাকে একটা দোয়া পড়তেই হয় যে দোয়া না পড়লে তার নামাজে হয় না সুরতুল ফাতিহার মধ্যে আল্লাহ তালা সেই দোয়া শিখিয়েছেন আর এই সুরা হলো এমন সুরা যে লাফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সুরতুল ফাতিহা পড়বে না তার নামাজি হবে না এই সুরতুল ফাতিহার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখাচ্ছেন যে বান্দা তুমি আমার কাছে দোয়া করো ইহদিনা সুরাতুল মুস্তাকিম সুরাতুল আন'আমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালাদ হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন এরপর সরল পথের পরিচয় আল্লাহ দিয়ে দিচ্ছেন সরল পথ হল সেই সমস্ত মানুষদের পথ যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন গয়ের মকবুল আলিম মরলিম যারা আপনার গজবগ্রস্ত এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয় তো এই সুরার মধ্যে আল্লাহ তারা তিন শ্রেণীর মানুষের পরিচয় দিচ্ছেন এক শ্রেণীর মানুষ হল নেয়ামত প্রাপ্ত বান্দা দ্বিতীয় শ্রেণীর মানুষ হল যারা গজবগ্রস্ত তৃতীয় শ্রেণীর মানুষরা যারা পথভ্রষ্ট তা আল্লাহ তাহলে বান্দাকে শিখাচ্ছেন যে বান্দা তুমি আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ পথ তো তিনটা পথ আছে একটা হলো ব্যায়ামত প্রাপ্ত বান্দাদের পথ আরেকটা হলো গজবগ্রস্ত বান্ধাদের পথ আরেকটা হলো পথভ্রষ্ট বান্ধাদের পথ হে আল্লাহ আপনি আমাদেরকে গজবগ্রস্ত এবং পথভ্রষ্ট বান্ধাদের পথ থেকে মুক্ত রেখে আপনি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্ধাদের পথে পরিচালিত করুন আপনার ভাষায় যে পথের নাম ফেরাত মুস্তাহিম এখন নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা সুরাই নিসার মধ্যে আল্লাহ তালা সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন তারা হল ওই সমস্ত মানুষ যাদের উপর আল্লাহ তালা বিশেষ নিয়ামত বর্ষণ করেছেন তারা কারা আল্লাহ তালা চিনিয়ে দিচ্ছেন তারা হল চার শ্রেণীর মানুষ এক নম্বরে মিনান নবীন নবীরা দুই নম্বরে অসিদ্দিক যারা সিদ্দিক যারা সত্য এবং সত্যবাদী থাকে নিজের জীবনের স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে তিন নম্বরে সুহাদা যারা ধর্মের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে অসালিহীন চার নম্বর যারা নিকার যারা নিজের নফ এবং শয়তানের ধোকা থেকে নিজেকে সুরক্ষিত রেখে আল্লাহ তালার বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছে এই চার শ্রেণীর মানুষ তো কেমন পর্যন্ত একজন মানুষ সে যদি সৎপথ প্রাপ্ত হতে চায় সিরাতে মুস্তাকিমের উপর উঠতে চায় আল্লাহ তারা থেকে পথ দেখিয়ে দিলেন এই চার শ্রেণীর মানুষের পথে তুমি উঠে যাও তাহলেই তুমি সিরাতে মুস্তাকিমের উপর উঠতে পারবে তখনই তোমার ব্যাপারে বলা হবে উলাইকা আলা হুদম্বির রব্বিহিম ও উলাইকা হুমুল মুফলিহুন তুমি তোমার প্রতিপালকের হেদায়তের উপর আছো এবং তুমি সফল কাম তো যেহেতু আল্লাহ তালা বান্দার সব পথ নির্ধারণ করে দিয়েছেন নবীদের পথ তো এখন নবীদের পথ যদি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় তাহলে যেই বান্দা নবীজির এই দুনিয়া থেকে চলে যাওয়া চোদ্দশো বছর পর দুনিয়ায় আসবে তার মনে স্বভাবত এই প্রশ্ন জাগবে যে হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম চিনালেন সিরাতে মুস্তাকিমের এক নম্বর ধাপি হল নবীদের পথ সেই নবীর জীবন তো আমার সামনে নেই সেই নবীকে আমি চোখ দিয়ে দেখিনি সেই নবীর কথা আমার কান দিয়ে আমি শুনতে পারিনি আর সেই নবীর জীবনী আমি আমার ইতিহাসের পাতেও সুরক্ষিত পাচ্ছি না হে আল্লাহ আমার হেদায়তের পথের এক নম্বর ধাপি তো আমার সামনে রুদ্ধ হয়ে আছে এজন্য আল্লাহ তাআলা তার নবীর জীবনীকে সেভাবে সংরক্ষিত করেছেন যেভাবে আল্লাহ তালা তার কালামে পাককে সংরক্ষিত করেছেন নবী জীবনের কোন একটা অংশ ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়নি সেই নবীর জিন্দগির যতগুলো সেক্টরে তার পদক্ষেপ আছে তার পদচারণা আছে সবগুলো শাখার মধ্যে আল্লাহ তালা তার শিক্ষা তার দীক্ষা তার আদর্শ তার ঐতিহ্যকে আল্লাহ তার ইতিহাসের পাতায় সংরক্ষিত করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে যাচ্ছেন আমি তোমাদের মধ্য থেকে চলে যাচ্ছি কিন্তু তোমাদের মধ্যে আমি দুটো আদর্শ রেখে যাচ্ছি তারাক্তু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আমি তোমাদের মধ্যে এমন দুটো বিষয় রেখে যাচ্ছি তোমরা যদি এই দুটো বিষয়কে আঁকড়ে ধরে রাখো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা সিরাতে মুস্তাকিমের পথ হারাবে না সে বিষয় দুটো কি এক নম্বরে হলো উল্লাহ আল্লাহ তালার কিতাব পবিত্র কোরআনে মজিদ আর দুই নম্বরে হলো সুন্নত রসুলি তার রসুলের আদর্শ এই দুইটা বিষয়কে আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি তোমরা যদি আল্লাহ তালার কিতাবকে আঁকড়ে ধরো তোমরা যদি তার রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরো তোমরা কখনো পথ হারাবে না এখানে বিষয় বলা হচ্ছে দুটো একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রসুলের সুন্না কিন্তু সুরাতুল ফাতেহা আমাদেরকে আলোচনা করছে আমাদের সামনে একটা বিষয়ে যে হে আল্লাহ আপনি আমাদের সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন আর সিরাতে মুস্তাকিম হলো চার শ্রেণীর মানুষদের পথ যাদের মধ্যে এক নম্বরে হলেন নবীরা নবীদের পথ তাহলে এখানে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যার মধ্যে কোরআনের কথা সুন্নার কথা কেন আসলো না শুধুই কেন নবীর আদর্শের কথা নবীর পথের কথা আসলো কারণ হল কোরআন এবং আমাদের উল্লাহ সাল্লামের জীবনী দুটো আলাদা কোনো বিষয় নয় আয়েশা রবি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল জিহুম্বুল মুমিনিন আমাদের উল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী কেমন ছিল তিনি বললেন কানা হুলুকুহু আল কোরআন নবীর জীবনী ছিল এই কোরআন তুমি যদি আমার নবীকে চিনতে চাও আমার নবীকে জানতে চাও তুমি কোরআন খুলো কোরআনের পাতায় পাতায় তুমি যে শিক্ষা দেখতে পাবে সেই তাত্ত্বিক শিক্ষারই প্রায়োগিক নমুনা হলো আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাহ কোরআন যদি কিতাব হয় আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম হলেন সাহেবে কিতাব কোরআন যদি ইলম হয় আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম হলেন আমল কোরআন যদি জিকির হয় আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম হলেন জিকির কোরআন যদি নসিহাত হয় আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম হলেন নসিহাতকারী কোরআন যদি উপদেশ হয় আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম হলেন উপদেশদাতা কোরআন যদি হৃদায়ত হয় আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম হলেন হৃদায়তের পথে পথ প্রদর্শক কোরআন যদি নূর হয় আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম হলেন সিরাজা মুনিরা আর কোরআন যদি রহমত হয় আমাদের নবী হলেন রহমতুল্লিল আলমিন আল্লাহ তালা বলেন হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্ব চরাচরের মধ্যে যা কিছু আছে সবার জন্য রহমত বানিয়ে শুধু মুসলমানের জন্য না শুধু মানুষের জন্য না শুধু জিনের জন্য না শুধু ফেরেস্তার জন্য না বরং এই কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে হে নবী আমি সবার জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি আমাদের নবী সবার জন্য রহমত ছিলেন তার রহমত পরিব্যাপ্ত ছিল তার রহমতের ফায়দা ভোগ করেছে ফেরেস্তারা তার রহমতের ফায়দা ভোগ করেছে জিনজাতি তার রহমতের ফায়দা ভোগ করেছে মুসলিম অমুসলিম সকলে তার রহমতের ফায়দা ভোগ করেছে প্রাণী জগৎ তার রহমতের ফায়দা ভোগ করেছে উদ্ভিদ জগৎ তার রহমতের ফায়দা ভোগ করেছে জনপদার্থ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যারা আছে সকলে আমাদের নবী সাল্লাহ আলাইস্লামের কাছে ঋণী এজন্যই আল্লাহ তালা কোরআনে বলে দিচ্ছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا তোমাদের মধ্যে যারা আল্লাহকে এবং শেষ দিবসকে প্রত্যাশা করে এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসুলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ সবার জন্য আদর্শের কথা বলেননি যারা আল্লাহকে বিশ্বাস করে যারা শেষ দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস লালন করে যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ তালা তাদের সামনে একটা আইডল রেখে দিয়েছেন যে তুমি এই মানুষটাকে অনুসরণ করো তাহলে তুমি সৎপথ প্রাপ্ত হয়ে যাবে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা মানুষের হৃদায়তের জন্য দুটো বিষয় নাজিল করেছেন একটা হলো আল্লাহ তালা বিভিন্ন যুগে কিতাব নাজিল করেছেন আমরাও জানি প্রসিদ্ধ কিতাব হলো চারটা তাওরাত জবুর ইঞ্জিল এবং কোরআন কিন্তু নবীদের সংখ্যা কি ছিল চারজন চল্লিশ জন চারশো জন কোনটাই না বরং কিতাবের তুলনায় নবীদের সংখ্যা অগণিত গুণ বেশি তাহলে আল্লাহ তালা কিতাবও পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালা নবীদেরকেও পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য আর নবীরা এই কিতাবকে এই কিতাবের আদর্শকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন কিন্তু দেখা যাচ্ছে কিতাবের তুলনায় নবীদের সংখ্যা অনেক বেশি কেন সে জবাব আল্লাহ তাহলে সুরতুল ফাতেহার মধ্যে লুকিয়ে রেখেছেন ইহদিন সুরাতুল মুস্তাকিম সুরাতুল্লাদিন আমরা জিনিসটা সহজে বুঝি আমাদের বড় কোন ফ্যাক্টরির মধ্যে আমরা যদি অনেক মূল্যবান কোন মেশিন কিনে নিয়ে আসি যে মেশিন ব্যবহারে আমাদের এখানের ইঞ্জিনিয়াররা অভ্যস্ত না আমার কর্মচারী কর্মকর্তা অভ্যস্ত না তাহলে স্বাভাবিকভাবেই আমি যখন এই মেশিনটাকে ইম্পোর্ট করব তখন এর সাথে এমন একজন লোককেও সাথে নিয়ে আসব যে আমাকে গাইড করবে আমাকে শিখাবে কিভাবে আমি এই মেশিনটা ব্যবহার করব কারণ যদি এমন লোক না আসে তাহলে এই কোটি কোটি টাকা দামের একটা মেশিন হতে পারে সামান্য ভুলের কারণে মেশিনটা নষ্ট হয়েছে তো আল্লাহ তারা মানুষের সফলতা রেখেছেন একটা আদর্শের মধ্যে তার জীবন হল এক জীবন এই এক জীবনের মধ্যে সে একটা আদর্শকেই বাস্তবায়ন করতে পারে হয়তো অন্তরের মধ্যে আলো থাকবে হয়তো অন্তরের মধ্যে অন্ধকার থাকবে আলো এবং আধার একত্রিত হবে না রহমান এবং শয়তান একত্রিত হবে না অপবিত্র এবং পবিত্র একত্রিত হবে না এক জীবন ভুল করলেও সুযোগ একবারই পাবো যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে যখন আমাকে মাটির নিচে চাপা দিয়ে রাখা হবে তখন আমি যতই বুঝি না কেন আর যতই আফসোস করি না কেন আমার সেই আক্ষেপ আমার কোন ফায়দা দিবে না এক জীবন তো এই একটা জীবনের মধ্যে মানুষ যেন ভুল না করে সে যেন কিতাবুল্লাহ শিক্ষা তাত্ত্বিক শিক্ষা হতে পারে সে নিরক্ষর হতে পারে সে কিতাব পড়তে পারে না হতে পারে সে আমাদের বাঙালিদের মতো আল্লাহ তালা কিতাব পড়লেও বুঝতে পারে না হতে পারে কিন্তু এই কিতাবের একটা প্রায়োগিক নমুনা যেন তার সামনে এসে যায় যেই নমুনাকে সে যদি ফলো করতে পারে তার জীবন সে সফলতার উপর উঠে যাবে সে জান্নাতের পথে উঠে আসবে এজন্য আল্লাহ তারা সর্বযুগে এই নবীদেরকে পাঠিয়েছেন কারণ এই নবীর অনুসরণ করা তুলনামূলক সহজ কিন্তু কিতাব থেকে জীবনের সমস্যার সমাধান বের করে আনা সবার জন্য হয়তো সহজ হবে না এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের রসুল মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লাম যে সেই নবীর সোহবতে যারা এসেছে সেই জাহিরি যুগের মানুষগুলো ইতিহাস যাকে অন্ধকার যুগ বলে চেনে বর্বর যুগ বলে চেনে সেই অন্ধকার যুগের অন্ধকার মানুষগুলো আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহামের সোহবতে এসে স্বর্ণের মানুষে আলোকিত মানুষে পরিণত হয়ে গেল যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন রদিয়াল্লাহ আনহু মরাদু আন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আসহাবিকান নজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম এই জাহিলি যুগের জাহিলি মানুষরা যখন আমার নবীর সহবতে এসে তার আদর্শকে নিজের জীবনের মধ্যে ধারণ করল তখন আমার এই সঙ্গীরা আকাশের তারকার মতো হয়ে গেল আকাশের যে কোনো তারকাকে তুমি অনুসরণ করো তুমি পথ পেয়ে যাবে আমার যে কোনো সাহাবিকে তুমি অনুসরণ করো হেদায়তের পথ পেয়ে যাবে এই নবী তো সেই নবী যার সহবতে এসে আবু বকর রবি সিদ্দিক হয়ে গেলেন যার সহবতে এসে ওমর রদিয়াল্লাহ আনু ফারুক হয়ে গেলেন যার সহবতে এসে ওসমানে গনি রদিয়াল্লাহ আনু জুন্নুরাইন হয়ে গেলেন যার সহবতে এসে আলীউল মুর্তদা রদিয়াল্লাহ তাআলা আনহু বাবুল আইন হয়ে গেলেন যার সহবতে এসে সালমান ফারিসি রদিয়াল্লাহ আনহু আহলে বাইতের সদস্য হয়ে গেলেন এই নবী তো সেই নবী যার সহবতে এসে হামদা রদিয়াল্লাহ আনহু সঈদ সহদা হয়ে গেলেন যার সহবতে এসে হামজা রদি আল্লাহ মালাইকা হয়ে গেলেন যার সহবতে এসে আবদুল্লাহ ইবনে মাসুদ ফকিহুল উম্মাহ হয়ে গেলেন যার সহবতে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইমামুল মুহাদ্দিসিন হয়ে গেলেন যার সহবতে এসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাফিজুল হাদিস মুহাদ্দিস হয়ে গেলেন যার সহবতে এসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইমামুল মুফাসসিরিন হয়ে গেলেন যার সহবতে এসে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমিনু হাদিহিল উম্মাহ হয়ে গেলেন যার সহবতে এসে এক একজন মানুষ আকাশের তারকা হয়ে গেলেন এই নবী তো সেই নবী আল্লাহ তালা তার মধ্যে সেই আদর্শ লুকিয়ে রেখেছেন সুরাকাবিন মালিক যে নবীজিকে হত্যা মুসলমানরা ফজর নামাজ আদায় করবে তো এই সময়ের মধ্যে ফজর নামাজের কি ব্যবস্থা হবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমাদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দিবে বেলাল নদী আল্লাহ আনহু যিনি ছিলেন মুআদ্দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন হা আল্লাহ রসুল ইনশা আল্লাহ আমি ফজরের সময় আপনাদের সবাইকে জাগিয়ে দেব তো তার উপর নির্ভর করে সবাই তখন ঘুমিয়ে পড়লেন কিন্তু ঘটনাক্রমে বেলাল নদী আল্লাহ আনহু পাহারা দিতে দিতে জাগ্রত অবস্থায় তিনি অবচেতনে ঘুমিয়ে গেলেন যখন আকাশে সূর্য উঠে গেল সূর্যের আলো এসে অসুল উল্লাহ সাল্লাহ ইসলামের চেহারা মোবারকের উপর পড়ল তখন রসুল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠলেন বেলালকে জাগালেন সবাইকে সেখানে জাগালেন তখন বেলালকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি আমাদেরকে জাগানোর দায়িত্ব নিয়ে তুমি নিজেই ঘুমিয়ে গেলে বেলাল নদী আল্লাহ বললেন হে আল্লাহ রসুল যেই সত্তা আপনাকে ঘুম পাড়িয়েছেন সেই সত্তা আমাকেও ঘুম পাড়িয়েছেন আমার কোন দোষ নেই এখানে রসুল উল্লাহ সাল্লাম সেখান থেকে একটু সামনে গিয়ে পরবর্তীতে ফজরের নামাজ কাজা করলেন এরপর তিনি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন এই যে আজকে আমাদের এই ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজ ছুটে গেল আল্লাহ তালা এর মধ্যেও রহমত লুকিয়ে রেখেছেন কারণ এরকম যদি কোনো ঘটনা পেশ না আসত আমার উন্মত কোন নামাজ কাজা হয়ে গেলে সেই কাজা নামাজের সঙ্গে তার আচরণ কি করত কিভাবে কাজা নামাজ আদায় করত এই মাসালার সমাধান উন্মত কিভাবে পেত রসুল্লাহ সাল্লাহামের স্মরণে থাকা অবস্থায় কাজগুলো তো উম্মাতের জন্য রহমত ছিলই ছিল সাল্লাহ যখন ভুলবশত কোনো কাজ করে ফেলেছেন তার মধ্যে আল্লাহ তালী উম্মাতের জন্য রহমত রেখেছেন কিভাবে একদিন চার রাখাত বিশিষ্ট নামাজ উল্লাহ সাল্লাহ ভুল বসত দুই রাখাত আদায় করলেন নামাজ শেষ করার পরে সাহাবিদুল নামে যিনি পরিচিত তিনি রসুলকে বললেন আনাসিতে রসুল আল্লাহ সালাত রসুল আপনি কি ভুলে গেলেন নাকি নামাজ সংক্ষিপ্ত করে দেওয়া হলো যেহেতু রাসুল জীবিত আছেন যে কোনো সময় বিধিবিধানে পরিবর্তন হতে পারে তো তিনি জিজ্ঞেস করলেন রাসুল আপনি কি ভুলে গেলেন নাকি নামাজ সংক্ষিপ্ত করে দেওয়া হলো রাসুল প্রথমে বললেন কুল্লু দায়নি কালামি এখন না কোনোটাই তো হয়নি স্মরণ ছিল না ভুলবশত হয়ে গেছে পরবর্তীতে অন্যান্য সাহাবিরাও যখন বলল হ্যাঁ আল্লাহ রসুল আজ তো দুই রেখা তো নামাজ আদায় করা হয়েছে তখন রাসুল বললেন না নাসি তো বাল নুসি আমি ভুলিনি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কারণ আমার এই ভুলে যাওয়ার মাধ্যমে উম্মা সেজদায় সাহুর মাসালা তার সামনে চলে আসবে সে যখন নামাজের মধ্যে কোনো ভুল করবে তখন তার সামনে রাসুলের আদর্শ থাকবে যে নামাজে ভুল হলে তখন সেজদায় সাহু দিয়ে সেই নামাজের জবরে নুকসান ক্ষতিপূরণ করা যায় আমাদের রসুল্লাহ সাল্লামের সবগুলো অধ্যায়ের মধ্যে আল্লাহ তাল উম্মতের জন্য রাহমাত রেখে দিয়েছেন রাহমাত রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা যখন খাবার খাও তো এই যে হাড্ডি কাটা এগুলো থাকে এগুলোকে নষ্ট করো না জিন কারণ এগুলো তোমাদের ভাই জিন জাতির খাবার যে রাসুল জিনের জন্য ফিকির করছেন সেই রাসুলের রহমত থেকে জিনরাও কেমন উপকৃত হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র পরাণের মধ্যে উনত্রিশতম পাড়ায় একটা সুরাই নাজিল করেছেন যে সুরার নাম দেখেছেন সুরাতুল জিন قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন একদল জিন তারা এই কোরআনকে শুনতে পেল তারা একদিক দিয়ে যাচ্ছিল যাওয়ার পথে রসুল্লাহ সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে পেল তারা শুনে বলল ইন্না সেমিয়ানা কোরআন আজাবা আমরা তো বিস্ময়কর এক গ্রন্থের পাঠ শুনতে পেলাম ইয়াহদি ইলা রোস্ট যে গ্রন্থ মানুষকে হেদায়তের পথ দেখায় আমরা এই গ্রন্থের তেলাওয়াত শুনে অভিভূত হয়ে আমরা ইমান নিয়ে আসলাম ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা আমরা আমাদের রবের সঙ্গে আর কাউকে কখনো শরিক করব না রসুল্লাহ সাল্লামের জীবনে ছয় বার লাইলাতুল জিন সংঘটিত হয়েছে যে রাতগুলোতে রসুল রসুল্লাহ সাল্লাম জিনদের সঙ্গে বিশেষভাবে সাক্ষাৎ করে তাদেরকে কোরআন কিতাব এবং ইসলামে শিক্ষা দিয়েছে রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন সেই জামানার মধ্যে তখন জীবিত প্রাণীর কোন একটা অংশ কেটে নিয়ে বিশেষ করে দুম্বার পেছনের অংশ কেটে নিয়ে সেটাকে রান্না করে খেয়ে ফেলা হতো এতটা নির্মম আচরণ করা হতো প্রাণীর উপর রসুল্লাহ সাল্লাহাম বললেন তোমরা প্রাণীদের সঙ্গে এরূপ আচরণ করতে পারবে না হা যদি কোনো প্রাণী খেতেই হয় তাহলে সেই প্রাণীকে আল্লাহর নামে জবাই করো জবাই করে পবিত্র করো তার কষ্টের পর দূরীভূত করো তারপর আহার করো কিন্তু সেই প্রাণীকে জীবিত রাখবে আর তার একটা অঙ্গ কেটে নিয়ে তুমি আহার করবে তোমাকে এই অনুমতি দেওয়া হয়নি রসুল্লাহ সাল্লাম এও শিক্ষা দিয়ে যাচ্ছেন উম্মাদকে যে এই পশুগুলো আল্লাহ তারা তোমাদের জন্য নিয়ন্ত্রিত করে দিয়েছেন বসীভূত করে দিয়েছেন এটাকে আল্লাহ তালা নিয়ামত মনে করো এই পশু পাখির উপর এই প্রাণীগুলোর উপর তোমরা এগুলোকে চেয়ার বানিয়ে ফেলো না যেগুলোর উপর বসে এমনি তোমরা আরাম করবে হ্যাঁ যদি সফর করতে হয় একটা জরুরত একটা প্রয়োজন ভিন্ন কথা কিন্তু এটাকে চেয়ার হিসেবে ব্যবহার করো আমাদের দেবী মোহাম্মদ আরবি সাল্লাহ রহমতের সবাই বুক করছে প্রাণীও ভোগ করছে উদ্ভিদ জগতও ভোগ করছে রাসুল নিজে শিক্ষা দিয়ে যাচ্ছেন অনর্থক ভাবে কোন গাছকে কষ্ট দিও না কোন গাছের পাতাকে ছিল না তুমি নিজে গাছ রোপণ করো এই গাছ থেকে যদি কোনো একটা পাখিও ফল আহার করে কোনো একজন পথিক যদি এই গাছের ছায় বিশ্রাম করে এই গাছ থেকে যদি কোনো একজন মানুষ উপকৃত হয় আর তুমি যদি এই দুনিয়া থেকে চলেও যাও তারপর সদা কথন যা আরিয়া তোমার আমল নামায় এর সব যোগ হতে থাকবে আমার রাসুল আমাদেরকে আদর্শ শিখিয়ে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে মানুষের যত প্রকার হতে পারে যত শ্রেণীর মানুষ স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন সবার ব্যাপারে রসুল্লাহ সাল্লাম কি রহমতের শিক্ষা দিয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন সে জাহির যুগে তখন মানুষের মধ্যে প্রচলিত ছিল যখন বাবা মারা যেতেন বাবার মৃত্যুর পর যেমনি ভাবে তার রেখে যাওয়া সম্পদগুলো উত্তরাধিকারীরা বর্ষণ করে দিত এই সম্পদের মধ্যে নিজের মাকেও গণ্য করা হতো যে মা আমার ঘর বাড়ি গাড়ি এগুলো যেমন ভাবে সম্পদ এই মা এই দাস দাসীর মতো সেও একটা সম্পদ তাকেও ছেলেরা মেয়েরা ভাগ করে নিয়ে নিত পরবর্তীতে যারা ভাগে পড়ত সেই ছেলে দেখা যেত কখনোই মাকে বিয়ে করে অথবা বিয়ে না করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত মায়ের সঙ্গে আচরণ করা হতো সেই বর্বর যুগে সে অন্ধকার যুগে রসুল্লাহ সাল্লাম এ সম্পর্কে শিখাচ্ছেন শোনো জান্নাত পেতে চাও তাহলে শোনো ইন্নাল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত এই মায়ের পায়ের নিচে আল্লাহ তারা জান্নাত রেখে দিয়েছেন এই মাকে সন্তুষ্ট করবে আল্লাহ তারা তোমাকে জান্নাত দিবেন আর এই মাকে অসন্তুষ্ট করবে তার অভিশাপ কেড়ে নিবে আল্লাহ তারা তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিবে বাবার ব্যাপারেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম রহমতের শিক্ষা দিয়ে যাচ্ছেন رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহ তার অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টির মধ্যে বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন আর বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে স্ত্রীদের সেই জামানার মধ্যে তো কোনো মূল্যায়ন ছিল না অন্ধকার যুগের মধ্যে জাহিরি যুগের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এসে উম্মদকে শিখাচ্ছেন খৈরকম খৈরকম লি আহলি আনা খৈরকম লি আর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে উত্তম আর আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম তুমি উত্তম না উত্তম শ্রেষ্ঠ নাকি তুমি নিকৃষ্ট তোমার এর বিচার করা হবে তোমার সামাজিক আচরণ তোমার মিল ফ্যাক্টরি তোমার সহায় সম্পত্তি তোমার বিত্ত বৈভব এগুলো দিয়ে না তোমার এই জিনিসের বিচার করা হবে তোমার স্ত্রীর সঙ্গে তোমার কেমন আচরণ সেখানে তোমার মূল রূপ প্রকাশ পাবে যদি তোমার স্ত্রী তোমার উপর সন্তুষ্ট থাকে তুমি স্ত্রীর কাছে উত্তম হও তাহলেই তুমি একজন উত্তম মানুষ আর যদি তুমি স্ত্রীর কাছে উত্তম না হও আর গোটা সমাজের কাছে উত্তম হও তাহলে শুনে রাখো তুমি উত্তম হতে পারো নি স্বামীর ব্যাপারে রহমতের শিক্ষা দিয়ে যাচ্ছেন যে আল্লাহ তাহলে সেই নারীর উপর সন্তুষ্ট সেই নারীকে জান্নাত দিবেন যেই নারী এমন অবস্থায় মারা গেল যে সে পাঁচ অক্ত নামাজও আদায় করেছে আল্লাহর হকও আদায় করেছে আর তার স্বামী তার উপর সন্তুষ্ট স্বামীর সন্তুষ্টির সঙ্গে আল্লাহ তারা জান্নাতকে যুক্ত করে দিচ্ছেন যে সেই স্ত্রী জান্নাতে যাবে যে ফরজ বিধানগুলো আদায় করলো পাঁচ অক্ত নামাজ পড়লো আর তার স্বামী তার উপর সন্তুষ্ট যেই স্ত্রী স্বামীর উপর রাগ করে রাতের বেলায় স্বামীর থেকে আলাদা বিছানায় থাকে সারা রাত ফেরেস তারা সেই স্ত্রীর উপর লালো দিতে থাকে তুমি জান্নাত পেতে চাও তোমার স্বামীকে সন্তুষ্ট করো লাউ কুনতু আহাদান আন ইয়াসজুদা আহাদিন লাআমারতু নিসা আন ইয়াসজুদনা লি আযওয়াজিহিন্না আমি যদি কোন মানুষকে অন্য কাউকে সেজনা করার আদেশ দিতাম তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজনা করে তারা যেন তাদের স্বামীদের সামনে নিজেকে এভাবে দমিয়ে রাখে হ্যাঁ শরীয়ত একটা মূলনীতি দিয়ে রেখেছে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য চলে না আমার স্বামী যদি আমাকে বলে তুমি নামাজ পড়তে পারবে না রোজার দিন তুমি রোজা রাখতে পারবে না এই ক্ষেত্রে আমার স্বামীর বিধান আমি মানতে বাধ্য না বরং আমার জন্য মানা যায়জও নেই আমার স্রষ্ট যখন আমাকে এক বিধান দিয়ে দিল স্রষ্টার খেলাফ স্রষ্টার আদেশকে অমান্য করে পৃথিবীর কারো আনুগত্য করা যায় নেই রসুল্লাহ সাল্লাম সমাজের সব শ্রেণীর মধ্যে আদর্শে শিক্ষা দিয়ে যাচ্ছেন রহমতের শিক্ষা দিয়ে যাচ্ছেন বাবাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার সন্তানের উপর স্নেহ পরবশ হও সন্তানকে আদর করে যদি তুমি সন্তানের ঘ্রাণ শুকো তাহলে সন্তানের ঘ্রাণের মধ্যে আল্লাহ তালা জান্নাতে জান্নাতের ঘ্রাণকে লুকায়িত রেখেছেন অর্থাৎ তুমি সন্তানকে আদর করে সোহাগ করে তাকে চুমু দাও তাকে কোলে নাও তার ঘ্রাণ নাও আল্লাহ তালা তোমাকে জান্নাত দিবে ইয়তিমের ব্যাপারে অসরুল্লাহ সাল্লাম বলছেন কেউ ব্যক্তি কোনো ব্যক্তি যদি ভালোবেসে কোন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এই হাতের নিচে যেই কয়টা পশম থাকবে আল্লাহ তাহলে এই বান্দার সেই পরিমাণ গুনাকে ক্ষমা করে দিবেন প্রসিদ্ধ হাদিস প্রসিদ্ধ ঘটনা এক এতিম বালকের সঙ্গে রসুলের কেমন আচরণ ছিল এটা আমরা অনেকেই জানি এক ঈদের দিন রসুল্লাহ সাল্লাম ইদগাহের উদ্দেশ্যে যাচ্ছেন রাস্তায় দেখছেন বাচ্চা কাচ্চারা নতুন পোশাক পরে ঈদের আনন্দে সুরভি মেখে সবাই ঈদের আনন্দে খুশি উদযাপন করছে একটু সামনে গিয়ে দেখছেন যে একটা বাবু একটা সন্তান একটা শিশু তার দেহ মলিন মুখ মলিন নতুন কোন পোশাকও পরনে নেই চেহারার মধ্যেও কোন হাসি খুশি নেই কোন ঈদের আবেজ নেই রসুল্লাহ সাল্লাম তার কাছে গেলেন তাকে গিয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ঈদের দিন ঈদ মানে হাসি ঈদ মানে খুশি তো ঈদের দিন তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন তো সেই শিশু দুঃখ করে বলল আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এখন আমাদের এই পরিমাণ সামর্থ্য নেই যে আমি নতুন পোশাক ক্রয় করব এবং সেই পোশাক ক্রয় করে আমি এখন অন্যান্য বাচ্চাদের মতো ঈদ আনন্দ উদযাপন করব সেই সামর্থ্য আমার নেই আমার মা যতটুকু পেরেছেন আমাকে সেই পুরনো পোশাক পরিয়ে ঈদগাহের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে রসুল্লাহ সাল্লাম এই বালককে নিয়ে বাসায় গেলেন গিয়ে আয়েশ নদী আল্লাহ আনহাকে বললেন হে হোমায়রা আয়সা ভালোবেসে রাসুল হুমায়রা ডাকতেন হে হুমায়রা এই বাচ্চাকে সুন্দর করে গোসল করাও গোসল করানোর পর তারপর ফাতেমা রদি আল্লাহ আনহার কাছে খবর পাঠালেন যে হাসান হুসাইনের মতো দেখো যে ওরা যে পোশাক গুলো পরেছে ঘরে এরকম কোন পোশাক আছে কিনা তাহলে সেই পোশাক এনে এই বালককেও তুমি পরিয়ে দাও তো পরবর্তীতে এই বালককেও নতুন পোশাক পরিয়ে দেওয়া হলো তার গায়েও সুগন্ধি মাখা হলো এবং রসুল্লাহ সাল্লাম বললেন তুমি এখন থেকে এই পরিবারের একজন সদস্য নিজেকে মনে করবে তাহলে বাইতের একজন সদস্য নিজেকে মনে করবে এরপর এখন ঈদগাহের উদ্দেশ্যে বের হবেন রাসুল না গেলে তুই ঈদের নামাজও হবে না তো রসুল উল্লাহ সাল্লাহাম সেই বালককে জিজ্ঞেস করলেন তুমি তোমার বাবার সঙ্গে কিভাবে ঈদগাহে যেতে তোমার বাবা তোমার হাত ধরে রাখত নাকি তোমাকে কোলে করে নিয়ে যেত কিভাবে যেতে সেই বালক বলল আমি আমার বাবার কাঁধে চড়ে ঈদগাহে যেতাম রসুল্লাহ সাল্লাম বসে গেলেন হে বালক আমার কাঁধে উঠবো আমি তোমাকে ঈদগাহে নিয়ে যাচ্ছি রাসুল বসে গেলেন সেই বালক কাঁধে উঠল তাকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ঈদগাহের দিকে যাচ্ছেন পথিমধ্যে অন্যান্য বালকরা দেখে তো পেরেশান একটু আগে দেখলাম মুখ মলিন করে এক পাশে দাঁড়িয়ে আছে চোখ থেকে পানি ঝরছে তার দেহের মধ্যে ঈদের কোনো আনন্দ নেই চেহারার মধ্যে ঈদের কোনো উৎসবের কোনো ছাপ নেই আর এই মানুষটাকে কিনে এখন নতুন পোশাকে দেখা যাচ্ছে তার দেহ থেকে সুগন্ধি ছড়াচ্ছে রাসুলের কাঁধে করে সে মদিনার পথে সে ঈদগাহের উদ্দেশ্যে যাচ্ছে একটা বালক তখন আফসোস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ফেললো হায় আজকে যদি আমার বাবাও এই দুনিয়া থেকে ইন্তেকাল করত আমিও যদি এই মর্যাদা লাভ করতে পারতাম আমাদের রসুল সাল্লাম আমাদেরকে আদর্শ শিখিয়ে দিচ্ছেন তারপর ঈদগাহে গেলেন যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুদ্া দেওয়ার উদ্দেশ্যে মেম্বারে উঠলেন